টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝক ঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা ঝক ঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দার কত সময় দিলে সব কানে বিরাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন দম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন চকচক তক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হায় হায় হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় হায় হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম যাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে যায় যায় যায় যায় দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোভেল নাটক পড়লাম হাতিস ধরলাম না যায় যায় যায় যায় দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোভেল নাটক পড়লাম হাতিস ধরলাম না সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক ঠিক ঠিক ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে